জ্ঞাপছি যিনি আমাদেরকে পালন করার পরে আবার জুমার সালাত আদায় করার জন্য মাস্তিদে আসার তৌফিক এনায়েত করেছেন এজন্য জোরে সরে বলি আলহামদুলিল্লাহ ربنا لك الحمد لمد ہمدن کثیرن طیبن مبارکن فی یا ربی ينبغي و وعظيم سلطانك اللہ سبحان ہوتا অশেষ মেহরবানিতে গত রমজানে মক্কা মদিনায় থাকার সুযোগ হয়েছে এজন্য দীর্ঘ কয়েক জুমা আপনাদের সামনে আমি উপস্থিত ছিলাম না মক্কা মদিনায় এই রমজানুল করিমের কারণে আল্লাহ সুবহান বিশেষ যে নিয়ামত উপলব্ধি করার সুযোগ হয়েছে ইসলামের যে সৌন্দর্যগুলো আমাদের সামনে পরিষ্কার হয়েছে আজকে সে বিষয়টাই আলোচনা হবে আল উখুয়াতু আল ইসলামিয়া ওয়াল মুসাওয়াতুল ইসলামিয়া ইসলামের সাম্যতা এবং ভ্রাতৃত্ববোধ মক্কা মদিনাতে হজের সময় বা রমজানুল করিমের বিশেষ করে শেষ দশকে দুনিয়ার বিভিন্ন স্থানের মানুষরা এসে এতে কাফ করে ইফতার করে এবং করায় সত্যিকারী মানুষের মধ্যে ইসলাম যে সম্মতা সৃষ্টি করেছে তার বাস্তব প্রমাণ পাওয়া যায় পৃথিবীর ইতিহাসে মানুষ সাদা কালা আমির গরিব এইসবের ভেদাভেদের কারণে বিভিন্ন স্তর সৃষ্টি করে রেখেছে দুনিয়ার সভ্যতার দাবিদার আমেরিকাতে এখন পর্যন্ত সাদা মানুষেরা কালো মানুষদেরকে ঘৃণা করে আপনারা জানেন বিশ্বের এক সময়কার হেভিওয়েট মুষ্টিযোদ্ধা মোহাম্মদ আলী কেলে যিনি আমেরিকার গৌরব ছিলেন বন্ধু বান্ধবদের নিয়ে হোটেলে খাবার জন্য ঢুকেছেন সাদা লোকদের হোটেলে ওনাকে খাবার পরিবেশন করা হচ্ছিল না যখন চেঁচিয়ে বললেন খাবার দিচ্ছ না কেন ম্যানেজার হুঙ্কার ছেড়ে বলল বেরিয়ে যাও দেখো না এটা সাদা লোকদের হোটেল মারামারি হল রক্তাক্ত হল একজন বিশ্ব হেভিওয়েট মুষ্টিযোদ্ধার সাথে যুদ্ধ করে মারামারি করে পারা তো কঠিন তিনি মারামারিতে বিজয় লাভ করলেও নিজের বিবেকের কাছে পরাজয় বরণ করেছেন যেই ধর্ম যেই মানুষ মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করে কালা মানুষকে ঘৃণা করে এটা কোনো আল্লাহ প্রদত্ত দিন হতে পারে না এটা কোনো গডের ধর্ম হতে পারে না এটা কোনো ধর্মই হতে পারে না তিনি নিজের গলায় যে স্বর্ণের যে সেই মেডেল ছিল তা ছিঁড়ে ফেলে দিলেন এরপরে তিনি ইসলামের সন্ধান পেলেন আমি এমন একটা ধর্ম তালাশ করছি এমন একটা দিন তালাশ করছি যেই দিনের মধ্যে সাদা কালোর কোনো ভেদাভেদ নেই যেই দিনের মধ্যে আমির গরিবের কোনো ভেদাভেদ থাকবে না এজন্য তিনি কোরআন শরীফ হাদিস শরীফ পড়তে আরম্ভ করলেন পেয়ে গেলেন নিজের চিন্তার খোরাক আল্লাহ রসুল সাল্লামের এই ঘোষণা মুসনাদে আহমাদের হাদিস আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন لا فضل لعربي على عجمي ولا لعجمي على عربي ولا لأحمر على أسود إلا بالتقوى আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম ঘোষণা করেছেন আজকের থেকে আরবের কোন প্রাধান্য নেই আজমের উপরে অনারবের উপরে আবার কোন অনারবের প্রাধান্য নেই আরবের উপরে কোন লাল মানুষের প্রাধান্য নেই কালো মানুষের উপরে তাকোয়া পার্থক্য হবে শুধুমাত্র তাকোয়ার মাধ্যমে কে আল্লাহর কাছে বেশি প্রিয় আর কে আল্লাহর কাছে কম প্রিয় শুধু এ পর্যন্তই নয় আল্লাহর রসুল রাসুল সাল্লাম তার বিদায় হজের ভাষণে বলেছেন আল্লাহ তোমাদের মধ্য থেকে জাহিলিয়াতের সমস্ত ত্রুটি বিচ্যুতি গৌরব অহংকারকে ধুলিস্বাদ করে দিয়েছেন হাবিল আবায়ে পূর্বপুরুষদেরকে নিয়ে গর্ব করা বাপ দাদা বংশের গৌরব এই সবগুলোকে আল্লাহ রাব্বুল আলমিন ধ্বংস করে দিয়েছেন মোমিনুন তাকিউন আফাজরুন শাকিউন আন্তম বনু আদম হতে পারে একজন লোক পাপি একজন গরিব একজন আমির একজন কালো একজন সাদা একজন আরবি একজন আজমি তোমরা সকলের পরিচয় হচ্ছে আন্তম বনু আদম তোমরা আদমের সন্তান আদম মিন্তুর আবিন আদমকে আল্লাহ সৃষ্টি করেছেন মাটির থেকে এইভাবে আল্লাহ রসুল আলিয়াল্লাম হাদিসের মধ্যে পরিষ্কার ঘোষণা করে দিলেন কোন আরব আরবের কোন পার্থক্য নেই সাদা কালোর কোন পার্থক্য নেই কোরআনুল করিমে আল্লাহ সুবাহ বলেছেন নাস নাস মানে দুনিয়ার সমস্ত মানুষকে বলা হচ্ছে হে দুনিয়ার লোক সকল ইন্না খলাক নাকুম মিং জাকারি উংসা আমি তোমাদেরকে একজন পুরুষ এবং একজন নারী থেকে সৃষ্টি করেছি তোমাদেরকে বিভিন্ন গোত্রে এবং বিভিন্ন কবিলা বিভিন্ন জাতিতে সৃষ্টি করেছি যাতে তোমরা একে অপরের পরিচয় পেতে পারো চিনতে পারো ইন্না আকরামাকুম ইন্দাল্লাহি আতকাকুম তোমাদের বিভিন্ন গোত্রে বিভিন্ন আকারে সৃষ্টি করেছি আফ্রিকার মানুষদেরকে দেখলে একরকম মিশরের মানুষদেরকে দেখলে আর রকম তুরস্কের মানুষ আর রকম ইন্দোনেশিয়ার মানুষ একরকম এরকম ভারতবর্ষের মানুষ আর রকম আল্লাহ সুবাহ বলছেন وَجَعَلْنَاكُمْ شُعُوبًا وَقَبَائِلَ لِتَعَارَفُوا আমি তোমাদেরকে বিভিন্ন গোত্রে এবং বিভিন্ন আকৃতিতে সৃষ্টি করেছি যাতে তোমরা একে অপরকে চিনতে পারো জেনে রাখবে আল্লাহর কাছে তোমাদের মধ্যে সবচেয়ে বেশি সম্মানিত হচ্ছে সে ব্যক্তি যে তোমাদের মধ্যে সবচেয়ে বেশি মোত্তাকি আল্লাহকে মান্য করে যারা চলবে আল্লাহর কাছে মান নির্ণয় হয় তাকোয়ার মাধ্যমে সাদা কালোর মাধ্যমে নয় যে কারণে বিলাল হাফসি রাদি আল্লাহ আনু কালো এই কালো বিলালের মর্যাদা কোরআন হাদিসে পরিপূর্ণ সাহেব রুমি সালমান ফার্সি এরকম কত সাহাবায়ক রাম আজমি গরিব তাদের মর্যাদা আল্লাহর কাছে কত বেশি এজন্যই জন্যই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন আন-নাসু মানুষ হচ্ছে মানুষ হিসেবে চিরুনির দাঁতের মতো কাটার মতো চিরুনির দাঁতগুলো যেমন সমান মানুষ হিসেবে আল্লাহর কাছে সকলেই তেমনি সমান কুল্লুহমি আল্লাহ সব মখলুক আল্লাহর পরিবারের সদস্য আল্লাহর পরিবার বলতে আল্লাহর যে সৃষ্টি সেই পরিবারের সদস্য ও আহাবুহমিন আল্লাহ আনফাহমলে আলিহি আল্লাহর কাছে বেশি প্রিয় হচ্ছে তারা যারা আল্লাহর মখলুকের বেশি উপকার করে তারাই মুসনাদে বাজার আনাসরাদি আল্লাহ তাল আনহু থেকে হাদিসটা বর্ণনা করেছেন এইভাবে আল্লাহ সুবাহান ইসলামের যে সৌন্দর্য তা প্রমাণ করেছেন এজন্যই এহুদি খ্রিস্টানরা ইসলামের শুরুর দিকে যখন বিভিন্ন চক্রান্ত করেছিল মুসলিম জাতির মধ্যে ফাটল ধরাবার চেষ্টা করেছিল এরপরে বিভিন্ন গোয়েন্দাদেরকে ঢুকিয়ে দিয়েছিল তারা এ রিপোর্ট তৈরি করেছিল তাদের নেতাদের কাছে রিপোর্ট করেছিল কাইফা বিমান ওই জাতি কি করে ধ্বংস করা যেতে পারে যেই জাতির সামাজিক নীতি হচ্ছে সাদা কালোর কোনো ভেদাভেদ থাকবে না যেই জাতির সামাজিক নীতি হচ্ছে আল ইসার নিজের উপরে কিভাবে অন্যকে প্রাধান্য দিবে যেই জাতির পারস্পরিক পরিচয় হচ্ছে ভাই ভাই যেই জাতির মধ্যে কোনো সাদা কালোর ভেদাভেদ নাই আমির গরিবের ভেদাভেদ নেই যেই জাতির আমির থেকে গরিব পর্যন্ত এক দস্তরখানে বসে খায় যেই জাতির আমির গরিব এক কাতারে দাঁড়িয়ে আল্লাহর ইবাদত করে আর যেই জাতির ঐক্যের জন্য প্রতিদিন পাঁচ অক্ত ব্যবস্থা করা হয়েছে ঘুমের থেকে উঠে তারা এক একজনের সাথে সাক্ষাৎ করে সালাতে দাঁড়িয়ে যায় ফজরের সালাত কাজকর্ম করে এসে আবার তারা জহরের সালাতে সাক্ষাৎ করে জহরের পরে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে যায় কাইলুলা করে আসরের সময় আবার সাক্ষাৎ করে মাগরীবের সময় আবার তাদের সাক্ষাৎ এশার নামাজের পরে ঘুমিয়ে যাওয়ার আগে তারা সাক্ষাৎ করে নেয় এইভাবে এরপরে যে জাতি আরো বড় আকারে সপ্তাহে একদিন তারা জুমার সালাতে একাত্রিত হয় এরপরে যারা আরো বড় আকারে বছরে দুইবার ঈদের সালাতে একাত্রিত হয় কুশল বিনিময় করে একজন অপরজনার খবর নেয় তারপরে সারা বিশ্বের মুসলিম জাতিকে একত্র করার জন্য আরো এক বিশ্ব সম্মেলনের আয়োজন করেছে যার নাম হচ্ছে হজ যেখানে সমস্ত মানুষ একত্র হয়ে যায় সাদা কালো আমির গরিব বিভিন্ন ভাষা বিভিন্ন রং বিভিন্ন আকৃতির মানুষ একত্র হয়ে যায় প্রত্যেকেই কিভাবে কারো উপকার করবে সেই চেষ্টা করে সেই জাতিকে তোমরা কখনো ধ্বংস করতে পারবে না মুসলিম জাতি এর ভিত্তি হচ্ছে কিভাবে একজন অপরজনকে ভালোবাসবে মহাব্বত করবে কোরআনুল করিমের সুরায় হজরাতের দশ নম্বর আদেশের জন্য বলা হয়েছে আল্লাহ সুবহান এর সাথ করেছেন ইন্নামাল ইখওয়াতুন দুনিয়ার সমস্ত মুমিনরা হচ্ছে ভাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথ করেছেন সালাসুন মান কুন্না ফিহি ওয়াজাদা হালাওয়াতাল ইমান তিনটা গুণ তিনটা বৈশিষ্ট্য যে ব্যক্তির মধ্যে থাকবে সে ব্যক্তি ইমানের স্বাদ পাবে মজা পাবে মিষ্টি খেলে যেমন জিবার স্বাদ পাওয়া যায় তিনটা গুণ যার মধ্যে থাকবে সে ইমানের স্বাদ পাবে ইমানের মজা পাবে তিনটা গুণ কি কি এক নাম্বার গুণ হচ্ছে যে ওই ব্যক্তির কাছে আল্লাহ এবং আল্লাহ রাসুল প্রিয় হবে অন্য সব কিছুর তুলনায় এটা প্রথম শর্ত এটা ছাড়া একজন লোক ইসলামে প্রবেশই করতে পারে না ইমান এবং যে কোনো আমল কবুল হওয়ার জন্য আমি সবসময় বলে থাকি শর্ত হচ্ছে দুইটা কয়টা শর্ত এক নাম্বার শর্ত হচ্ছে এখলাস মানে হচ্ছে আপনি যা কিছু করবেন তার মূল উদ্দেশ্য হবে আল্লাহকে সন্তুষ্ট করা যার মধ্যে কোনো ভেজাল থাকবে না কোনো মিশ্রণ থাকবে না এখলাস মানি হচ্ছে নির্ভেজাল আর্সেনিক মুক্ত পানি ভেজাল মুক্ত স্বর্ণ এরকম ভাবে সমস্ত গায়রুল্লাহ থেকে মুক্ত যে ইমান তার নাম হচ্ছে এখলাস তার নাম কি এখলাস মানে কি সব গায়রুল্লাহ থেকে মুক্ত এজন্য যে কোনো আবাদত কবুল হওয়ার জন্য শর্ত হচ্ছে এখলাস আপনি আবাদত করছেন নামাজ পড়ছেন লোকেরা বুজুর্গ বলবে সেজন্য লম্বা রুগু করছেন নফল বেশি বেশি করছেন আপনি জিকের করছেন উদ্দেশ্য লোকেরা আমাকে জাকের বলবে শাকের বলবে আরেক করেছেন এরকম ভাবে আপনি দান খরাত করছেন লোকেরা বলবে আমি বড় দানশীল বড় দানবীর আল্লাহ রব্বুল আলমিনের আপনার দানের কোনো প্রয়োজন নেই এই শিরিক যুক্ত এবাদত যখন আল্লাহর দরবারে পৌঁছানো হয় আল্লাহ সুবাহ ফেরেস্তাকে বলেন এটা আসমানের দরজা খোলা হবে না ওখান থেকে ফেরেস্তা নিয়ে ফেরত আসেন এবং যে ব্যক্তি আমল করেছে তার মুখে ছুড়ে মারেন আর বলেন তোর এবং তোর সিরিকি যুক্ত আমলের কোনো প্রয়োজন নাই এখলাস এই জন্য যে কোনো আবাদতের শুরুতে এই শর্ত সবসময় দেখবেন সেরেক মুক্ত বেদাল মুক্ত এখলাস ভিত্তিক এই হাদিসের শুরুতেও সেটা আছে যদিও বিষয়টা অন্য বিষয় আলোচনা করছি উকুয়ত ভ্রাতৃত্ববোধ ভালোবাসা মহাব্বত কিন্তু শুরুতে আল্লাহ রসুল ভূমিকা দিলেন যে এইটা প্রথম أن يكون الله ورسوله أحب إليه مما سواهما প্রত্যেকটা মমিনের কাছে আল্লাহ এবং তার রাসুল বেশি প্রিয় হতে হবে অন্য সব কিছুর চেয়ে নিজের ছেলের চেয়ে মেয়ের চেয়ে আল্লাহ আকবার এই হাদিস শোনার পরে ওমর বিন খত্তাব রাজি আল্লাহ তালা দাঁড়িয়ে বলেন ইয়া রাসুল আল্লাহ আপনাকে আমি সব কিছুর চেয়ে বেশি ভালোবাসি তবে নিজের জানের চেয়ে বেশি ভালোবাসি না জান দেওয়ার প্রসঙ্গ যদি আসে হয়তো সেক্ষেত্রে আপনার ভালোবাসাকে আমি অগ্রাধিকার দিতে পারবো কিনা সন্দেহ আছে আল্লাহ রসুল সাল্লাম ওমরের বুকের ভিতরে থাপ্পড় মারলেন যে তাহলে তুমি এখনো মমিন হতে পারো নাই কিছুক্ষণ পর ওমর বললেন ইয়া রাসূলুল্লাহ লান ইয়া আপনি আমার কাছে প্রিয় মিন নাফসি আমার জানের চেয়ে বেশি প্রিয় আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম আবার বুকে থাপ্পর মেরে বলেন হা আল আন এখন তুমি পূর্ণ মোমেন হয়েছ যে কারণে আল্লাহ নবীর সাহাবিরা নবীকে হেফাজত করার জন্য নিজেকে ঢাল স্বরূপ পেতে ধরতেন আশি আশি নব্বইটা করে তীর তরবারির জখম পাওয়া গেছে এক একজন সাহাবির বুকে শাহাদাতের পরে আল্লাহর নবীর দিকে যেন একটা তীর পড়তে না পারে এটা কি এমনি সম্ভব আমরা তো নবীর ভালোবাসা দেই মুখে আশেকে রাসুল নিজের ছেলেটাকেও ঘুমের থেকে উঠাই না ফজরের নামাজে যাতে করে কি হয় স্কুলে যেতে কষ্ট না হয়ে যায় কি ভালোবাসা এই জন্য কোরআনুল কারিমে স্পষ্ট ভাবে বলা হয়েছে কুল ইনকান আবা হুকুম আবনা হুকুম আটটা জিনিসকে উল্লেখ করেছেন তোমাদের পিতামাতা তোমাদের স্ত্রী সন্তান তোমাদের বাড়ি ঘর ব্যবসা বাণিজ্য তোমাদের টাকা পয়সা অর্থ সম্পদ চাকরি ব্যবসা এই সব কিছু যদি তোমার কাছে বেশি প্রিয় হয় তিনটা জিনিস থেকে মিনাল্লাহ আল্লাহর চেয়ে আল্লাহ রসুলের চেয়ে এবং আল্লাহর রাস্তায় জিহাদ করার চেয়ে যদি তোমাদের এই যান মাল তোমাদের বাড়ি ঘর ছেলে সন্তান স্ত্রী এইগুলো বেশি প্রিয় হয় এই তিনটা জিনিস থেকে তাহলে অপেক্ষা করো আল্লাহ রাব্বুল আলমিন তোমাদের উপরে গজব নাজির করার জন্য অপেক্ষা করো আজকে যে সারা বিশ্বে মুসলিম জাতির উপরে এই বিপদ আপদ গজব এর কারণ কি কারণ হচ্ছে এই মুসলিম জাতি ঠিকই শুক্রবারে মসজিদে ভিড় করে ঈদের দিন ঈদগাহে ভিড় করে ঠিকই কিন্তু যখন আল্লাহ এবং তার নবীর ভালোবাসার প্রশ্ন আসে তখন দেখা যায় মোকাবেলা ফেল করে যায় এই জন্য প্রথম শর্ত হচ্ছে একজন লোক ইমানের স্বাদ পাওয়ার জন্য ইমানের মজা পাওয়ার জন্য শর্ত হচ্ছে এক নাম্বার আইয়াকুন আল্লাহ রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সাওয়াহুমা আল্লাহ এবং তার নবীর ভালোবাসা আল্লাহ এবং তার নবীর সবচেয়ে বেশি প্রিয় হবে অন্য সব কিছুর তুলনায় দুই নাম্বার হেব্বাল মার ও একজন লোককে সে ভালোবাসবে শুধু আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমার সবকিছু ভালোবাসার মূল উৎসকে আল্লাহর উদ্দেশ্যে ভালোবাসা আল্লাহর উদ্দেশ্যেই শত্রুতা হবে আল্লাহর উদ্দেশ্যে ভালোবাসা মানে একজন লোক আল্লাহর দিনের উপরে আছে আল্লাহর দিনের কাজ করছে আল্লাহর দিনের উপরে অটল আছে এজন্য তাকে ভালোবাসার নাম হচ্ছে কি আল্লাহর জন্য ভালোবাসা আমি আমার রসুলকে ভালোবাসবো কার জন্য আল্লাহর রসুল সেজন্য তিনি আবদুল্লাহর পুত্র আমেনার পুত্র এজন্য আমার ভালোবাসা নয় আমার ভালোবাসা হচ্ছে রাসুলের জন্য কিসের জন্য তিনি আল্লাহর রসুল আল্লাহ তালা তাকে ভালোবাসতে বলেছেন আমি সেজন্য তাকে ভালোবাসি আমি আমার পিতা মাতাকে ভালোবাসবো কার জন্য আল্লাহর জন্য আল্লাহ যেহেতু কোরআন কারিয়ে বলে দিয়েছেন অবিল ওয়ালিদাইনি ইহসানা পিতা মাতার সাথে সুন্দর ব্যবহার করো সেজন্য আমি আমার আব্বা আম্মাকে ভালোবাসবো কার জন্য আমি আমার সন্তানকে ভালোবাসবো কার জন্য আমি আমার স্ত্রীকে ভালোবাসবো কার জন্য আল্লাহ রসুল বলেছেন একজন লোক যদি স্ত্রীকে ভালোবেসে আদর করে তার মুখে একটা খাবার তুলে দেয় আল্লাহ তারা তাতেও তার সব দান করবেন যেহেতু তার স্ত্রীকে ভালোবাসে কার জন্য আল্লাহর জন্য এটাই হচ্ছে মমিনদের আর এক পরিচয় দুই নম্বর শর্ত মাজা পাওয়ার জন্য ইমানের একজন মানুষকে সে আল্লাহর জন্যই ভালোবাসে এরপরে তিন নম্বর বিষয়টা আছে আল্লাহ তালা যখন তাকে হেদায়েতের সন্ধান দিলেন তাও হেইদের জ্ঞান দিলেন জাহান নাম থেকে মুক্ত করলেন এরপরে আবার কুফুরির দিকে ফিরে যাওয়াটা তার কাছে শিরিকের দিকে ফিরে যাওয়াটা তার কাছে তাকে আগুনে নিক্ষেপ করা জ্বলন্ত নিক্ষেপ করা যেমন অপছন্দনীয় এরকম শিরিক আর কুফুরের দিকে ফিরে যাওয়া তার কাছে সেরকম অপছন্দনীয় এরকম যদি হতে পারে তাহলে সেই ব্যক্তি ইমানের স্বাদ পাবে কয়টা গুণ বলা হলো তিনটা খেয়াল রাখতে হবে ইমানের স্বাদ পাওয়ার জন্য যাই হোক আমি আলোচনা করছিলাম ইসলামের সৌন্দর্য ভালোবাসার উপরে একজন মমিন আর একজন ভাই মহাব্বত ভালোবাসা হচ্ছে এর শেয়ার আল্লাহ রসুল সাল্লাম এই দিনই মহাব্বত যারা রাখে তাদের মর্যাদা কত বড় বলেছেন আল্লাহ রসুল সাল্লাম বলছেন কামতের দিবসে আল্লাহ রাব্বুল আলমিন এই পারস্পরিক মহাব্বাত করে যারা দিনের জন্য তাদেরকে আরসের ছায়া তলে তাদের স্থান দিবেন সাত দল মানুষকে স্থান দিবেন তার মধ্যে এক দল মানুষ হচ্ছে আলাইহি ওই দুই ব্যক্তি যেই দুই ব্যক্তি পরস্পরে একজন আরেকজনকে ভালোবাসত কার জন্য আল্লাহর জন্য ভালোবাসত এই আল্লাহর জন্য ভালোবাসা অর্জন করতে হবে এই যে তামা আলাইহি ও তাফররাকা আলাইহি আল্লাহর জন্যই তারা একত্র হয় আবার আল্লাহর জন্যই তারা বিচ্ছিন্ন হয় এটা একটা বড় মর্যাদা আল্লাহ রাসুল সাল্লাম বরং এর চেয়েও গুরুত্ব দিয়ে বলেছেন জান্নাতে যাওয়ার জন্য যে সমস্ত শর্ত আছে তার মধ্যে একটা শর্ত আরোপ করেছেন তুমি ততক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত পরস্পরে পরস্পরকে ভালো না বাসবে হাদিস আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন বোখারি মুসলিমের সই হাদিস এটাও আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন عن ابي هريره رضي الله تعالى عنه ان النبي صلى الله عليه وسلم قال والذي نفسي بيده ওই আল্লাহর কসম যার হাতে আমার জীবন যে আল্লাহর হাতে আমার জীবন তার কসম করে বলছি লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু তোমরা জান্নাতে অতক্ষণ পর্যন্ত প্রবেশ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত ইমান না আনবে আর ইমান ততক্ষণ পর্যন্ত তোমাদের পূর্ণ হবে না ওয়ালা তুমিনু মিনু হাত্তা তাহাবু তোমাদের ইমান ততক্ষণ পর্যন্ত পূর্ণতা লাভ করবে না ততক্ষণ পর্যন্ত একে অপরকে ভালো না বাসবে এরপরে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন আওয়ালা আদুল্লুক মালা সেইন ইদা ফাল তুমু তাহাবাব আমি কি তোমাদেরকে বলে দিব না এমন জিনিস যেটা করলে পরে তোমাদের পারস্পরিক ভালোবাসার সৃষ্টি হবে আফসুস সালাম আবাইনাকুম তোমরা পরস্পরের সালামের বিনিময় করো মুসলিম শরীফের হাদিস এটা পারস্পরিক সালামের ব্যাপক বিনিময় করো দেখা হলে সালাম দাও রাস্তার আড়ালে দেখা হলে আবার সালাম দাও দেওয়ালের আড়াল থেকে আবার সাক্ষাৎ আবার সালাম দাও এখন যেটাকে পাগলামি মনে করা হয় আপনি যদি একজনকে এরকম আড়াল থেকে আসলে আবার সালাম দিলেন আবার কিছু সালাম দিলেন সে বলবে মজাক করা শুরু করেছো অথচ এটা শুন না যে আপনার সাথে একবার সাক্ষাৎ হলো সালাম দিবেন আবার দেওয়াল ঘুরে আসলো বা ঘরের ভিতর থেকে আসলে আবার সালাম দিবেন মেজবান মেহমানকে মেহমান মেজবানকে তবে সালামের নিয়ম হচ্ছে আগন্তুক সালাম দিবে সে না দিলে আপনি তারপর দিবেন কিন্তু নিয়ম হচ্ছে যে আসবে সে সালাম দিবে যে বসে আছে তাকে এটা খেয়াল রাখবেন যে হাঁটে সে সালাম দিবে যে দাঁড়িয়ে আছে তাকে যে দাঁড়ানো সে সালাম দিবে যে বসে আছে তাকে এরকম ভাবে সালামের কতগুলো আদব আছে আর যদি ওই ব্যক্তি যার হক আগে দেওয়ার সে না দেয় তাহলে আপনি তাকে সালাম দিতে পারেন সালাম এটাও ইসলামের সৌন্দর্যের একটা প্রতীক হঠাৎ করে একজন মানুষের সঙ্গে দেখা হলো আপনি তাকে বললেন আপনি ভয়ে আছেন লোকটা ছিনতাইকারী না পকেট মার না কি ক্ষতি করে সে আপনাকে বলল আসসালাম আলাইকুম আপনার প্রতি আল্লাহর পক্ষ থেকে রাহমাত বরকাত শান্তি বর্ষিত হোক বোঝা গেল সে আপনার শান্তি কামনা করছে সে আপনার ক্ষতি করবে না পকেট মারবে না আপনাকে চিন্তাই করবে না আপনার শাস্তি দিবে না কি সুন্দর কাজ ইসলামের সৌন্দর্যগুলো চিন্তা করতে হবে আমরা তো সালাম দেই এটা কেমতের লক্ষণ যে বড় লোকদেরকে দেখলে সালাম দিবে অথবা সালাম দিবে মাখা পাতার সার নেতার ক্ষতির থেকে বাঁচার জন্য সালাম দিবে দেখেন না ওই যে পুলিশে সালাম দেয় কেমন অফিসারদেরকে হাতে আর পায়ে তার মানে ক্ষমতা যতক্ষণ আছে ততক্ষণ হাতে আর ক্ষমতা গেলে পাও দিয়ে লাথাব তাই করে রাস্তায় বসে দেখেন না ক্ষমতা গেলে লাথায় কেমনে পিঠায় কেমনে মন্ত্রী এমপি পিঠে লাল করে ফেলে আর ইসলামের সৌন্দর্য আপনি দেখবেন আল্লাহ আকবার আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন আফসুস সালাম সালামের ব্যাপক বিনিময় করো তুমি যাকে চিনো যাকে না চিনো সকলকে সালাম দাও এমনকি যাকে সন্দেহ হয় যে মুসলমান কিনা তাকেও সালাম দেওয়ার ভিন্ন তরিকা আছে বা মুসলমান আর অন্য মুসলিম অমুসলিম একসাথে বসে আছে সেখানে মুসলিমকে সালাম দিবেন কি করে তারও নিয়ম আছে আসসালাম আলা মানিত্তাল হুদা সালাম ওই ব্যক্তির প্রতি যা হেদায়ত অনুসরণ করে এখন ওই হিন্দুও যদি হেদায়ত গ্রহণ করে তার জন্য সালাম আমি তাকে বাদ দেয় নাই কিন্তু অনেকে মনে করতে সালাম থেকে বাদ দেওয়া হচ্ছে বাদ দেওয়া হয় নাই বরং হিন্দুকেও বলে দেওয়া হলো আসসালাম আলা মানিত্তাবাল হুদা যেই ব্যক্তি হেদায়তের অনুসরণ করে হেদায়তকে গ্রহণ করে তার প্রতি সালাম তাহলে তুমিও যদি হেদায়তের আওতায় আসো তোমাকে আমি সালাম দিচ্ছি এজন্য ভুল অর্থ করে মানুষ বিভ্রান্ত করে আল্লাহ রাসুল সাল্লাহ আলাইসাল্লাম এরপরে বলছেন মহাজ রাদি আল্লাহ তাদের বর্ণিত তিনি বলেন সামিত রসুল আল্লাহ সাল্লাম ইয়াকুল قال الله عز وجل المتحابون في جلالي لهم منابر من نور يغبطهم النبيون والشهداء তিরমিজি শরীফের হাদিস ওই হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যারা আল্লাহর উদ্দেশ্যে পরস্পর পরস্পরকে ভালোবাসে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নূরের মেম্বার তৈরি করে তার উপরে বসাবেন যা দেখে নবী এবং শহীদগণ পর্যন্ত গীতা করবে ঈর্ষা করবে এত ভালোবাসা আবু হরাজ তার একটা বর্ণিত আছে তিনি বলেন জান্না রাজুলান জারা খান লাহুফি করিয়াত নখরা একজন লোক তার নিজের এলাকার থেকে আর এক এলাকায় আর এক গ্রামে তার একজন দিনই ভাই আছে তার সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছে আলা মুদ্রা জাতিহী আল্লাহ তালা ওই ব্যক্তির রাস্তার মাঝখানে একজন ফেরেস্তাকে দাঁড় করিয়ে দিলেন মালাকান ফালাম্মা আতা আলাইহি ফেরেস্তার কাছে যখন ওই লোকটা আসলো কল আইনা তুরিদ তুমি কোথায় যাচ্ছ কল উরিদ আখানলি ফিহাদ করিয়া ওই গ্রামে আমার একটা ভাই আছে দিনী ভাই আমি তার সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছি কল হাল্লাকে আলাইহিমিন নেমাতিন তারুব্বুহা আলাইহিম ফেরেস্তা বলল ওই লোকটা কি তোমার কোন উপকার করেছে যে উপকারের বদলা দেওয়ার জন্য তুমি যাচ্ছ না না এরকম কিছু নেই তবে আমি শুধুমাত্র তাকে আল্লাহর জন্য ভালোবাসি কালা ফেরেস্তা বলছে ফাইনি রাসুল্লাহ ইলাইকা আমি কোন মানুষ না আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত হয়েছি তোমার কাছে ফেরেস্তা তুমি যেই কারণে ওই লোকটাকে ভালোবাসো আল্লাহ সুবাহ সেজন্য তোমাকে ভালোবাসেন এই সুসংবাদ তোমাকে দেওয়ার জন্য আল্লাহ তালা আমাকে দাঁড় করে দিয়েছেন মুসলিম হিসেবে সই হাদিস এরকম কি আছি আমরা এখন মুসলিম ভাইয়ের খবর নেওয়ার মতো বরং বিপদে বললে দৌড় দেই যে না ওর সাথে সম্পর্ক আসলে আমাকেও হয়তো ও কিছু বলে ফেলবে এটা কাজ নয় মোমিনদের পারস্পরিক অবস্থা এরকম আল্লাহর রাসুল এভাবে আদেশ করেছেন একদিন আল্লাহ রসুলের দরবারে বসে একজন সাহাবি আনাস রাদি আল্লাহ আনহু থেকে বর্ণ তিনি বলেন আন্না রজুলান কান আইন্দান নবী সাল্লাহ আলী সাল্লাম ফামার্রা রজুলুন বিহ আল্লাহর নবীর কাছে আমরা বসেছিলাম এই সময় কাছ দিয়ে একজন লোক যাচ্ছে তখন আমাদের মজলিসের একজন লোকে বলল ইয়া রাসুল আল্লাহ আমি ওই যে লোকটা যাচ্ছে ওকে আমি ভালোবাসি আল্লাহর জন্য আল তুমি যে তাকে আল্লাহর জন্য ভালোবাসো এটা কি তাকে বলেছো তাকে জানিয়েছো قال না আমি তা তো তাকে বলি নাই আলিম আলিমহু যাও তাকে জানিয়ে আসো ফালাহে কাহু লোকটা দৌড় দিয়ে গেল গিয়ে বলল যে আমি তোমাকে আল্লাহর জন্য ভালোবাসি লোকটা উত্তর দিল কলা এমনি ওহেব্বু কাফিল্লাহ আমি তোমাকে আল্লাহর জন্য ভালোবাসি এবারে লোকটা উত্তর দিচ্ছে কি লাহু তুমি আমাকে যে আল্লাহর জন্য ভালোবাসো সে আল্লাহ তোমাকে ভালোবাসুন আল্লাহ রসুল সাল্লাম যখন লোকটা ফিরে আসলো জিজ্ঞেস করা তুমি কি বলেছো তাকে বলে হ্যাঁ বলেছি বলে সে কি উত্তর দিল সে উত্তর দিয়েছে এরকম যে তুমি যার জন্য আমাকে ভালোবাসো সেই আল্লাহ তোমাকে ভালোবাসুক আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলে এটাই হচ্ছে তোমাদের সকলের যে উত্তর এখন থেকে তোমরা যখন কোন মমিনকে আল্লাহর জন্য ভালোবাসবে তাকে জানিয়ে দিবে এবং যাকে জানাবে সে উত্তর দিবে আহাব্বাক আল্লাহুল্লাহ আহবাব তানি লাহু মুখস্থ করে নেবেন যে আল্লাহর উদ্দেশ্যে তুমি আমাকে ভালোবাসো সে আল্লাহ তোমাকে ভালোবাসুন এইভাবে আল্লাহর রাসুল সাল্লাম ভালোবাসার কথা বলেছেন হাদিসে আরো অনেক বর্ণিত আছে আল মোমেন মোমেন একজন মমিন আর একজন মমিনের জন্য হচ্ছে একটা প্রাচীরের মতো একটা অট্টালিকার মতো এসুদ্ধ বাদান যে অট্টালিকা নির্মাণ করতে গিয়ে একটা উপরে ইটের উপরে আর একটা ইটকে গাঁথনি দিতে হয় সিমেন্ট দিয়ে গাছনি দিয়ে তারপরে মজবুত করা হয় ঠিক তেমনি ভাবে একজন মমিন আর একজন মমিন দ্বারা শক্তি অর্জন করে মমিনদের দৃষ্টান্ত তাদের ভালোবাসা তাদের মহাব্বত তাদের আপনত্বের মধ্যে জাসাদ একটা দেহের মতো যখন একটা অঙ্গ অসুস্থ হয়ে পড়ে জখম হয় গোটা দেহ তার জন্য অনিদ্রা থাকে তার জন্য না খেয়ে থাকে পুরা দেহ আক্রান্ত হয় ঠিক তেমনি ভাবে গোটা দুনিয়ার মুমিনরা হচ্ছে একটা দেহ সমতুল্য একটা দুনিয়ার মুসলিম আক্রান্ত হলে গোটা দুনিয়ার মুসলিম তার জন্য ব্যথিত হবে আর একাদিসে বলেছেন আল মুসলিম কারো জন্য মুসলিম দুনিয়ার সমস্ত মুসলিম হচ্ছে একটা মানুষের মতো ইনিস্তাকা কুল্লুহু যদি একটা মানুষের দেহের এক জায়গায় আক্রান্ত হয় চোখে ব্যথা হলে কোটা দেহে ব্যথা হয় অনিস্তাকা রাস ইস্তাকা কুল্লুহু মাথায় ব্যথা হলে সারা শরীর ব্যথা হয় এইভাবে গোটা দুনিয়ার মুসলিমরা হচ্ছে এক ধরনের এই যে সৌন্দর্য এখনো আছে আল্লাহর নবীর সাহাবায়কেরামদের যুগে যেরকম ছিল মহাজিররা যখন হিজরত করে মক্কায় চলে গেলেন আনসারি মদিনায় চলে গেলেন আনসারি সাহাবা আমরা তাদের সামনে সব তুলে ধরলেন এই আমার বাগান এ আমার সম্পদ এর থেকে তোমার যা মনে চায় তা নিয়ে যাও যা মনে চায় রেখে দাও আল্লাহর কসম যতটুকু তোমরা নিবে অতটুকু আমার কাছে প্রিয় যা তুমি আমার জন্য রেখে যাবে কেউ কেউ তার বলতেন যে আমার দুটো স্ত্রী আছে দুটোর মধ্যে সুন্দর যেটা তুমি দেখো পছন্দ করো আমি তাকে তালাক দিয়ে দিব ইদ্দাত সে তুমি তাকে বিয়ে করে নাও এ ছিল সাহাবাই কিরামদের অবস্থা আর যারা এই প্রস্তাব পেলেন তারাও কি নিয়ে নিলেন তাদের অবস্থা কি আদিসে আছে তারা উত্তর দিতেন আহলিকা ওয়া মালিকা আল্লাহ তারা তোমার পরিবার তোমার মালের মধ্যে বরকত দান করুন মাল মিন হাদা ফি নফসি হাজাহ তোমার এই সব কিছুরই আমার অন্তরে কোনো আগ্রহ নাই চাহিদা নাই আমাকে দেখাই দাও বাজার কোথায় আছে আমালা বাজার গিয়ে ব্যবসা করি কারণ মক্কার লোকেরা ব্যবসায়ী ছিল ব্যবসা জানতেন তারা বলে আমাদেরকে বাজার দেখো ব্যবসা করব। ঠিকই ব্যবসা করে কয়েকদিনের মধ্যে মদিনার লোক তো কৃষক কৃষক হয়ে গেল এই মক্কার মহাজিররা কয়েকদিনের মধ্যে তারা বড় বড় ব্যবসায়ী হয়ে গেল ওসমান মক্কারও বড় ধনী মদিনারও বড় ধনী আব্দুর রহমান বিন আউফ মক্কার ধনী মদিনার ধনী আবু বকর সিদ্দিক মক্কার ব্যবসায়ী মদিনার ব্যবসায়ী এরা বড় বড় ব্যবসায়ী ছিল এই জন্য এখানে দেখার উদ্দেশ্য আনসাররা কিভাবে পেশ করেছিলেন তাদেরকে আল্লাহ আকবার এর কি দৃষ্টান্ত আছে আল্লাহর নবী মেহমান দিয়েছেন ঘরে গিয়ে দেখলো খাবার শুধু বাচ্চাদের জন্য যে খাবার রাখা যতাই আছে স্ত্রীকে বলছে নাফদিমি সিবিয়ানক বাচ্চাদেরকে ঘুম পড়াইয়া দাও এরপরে মেহমানদের সঙ্গে আমাদের খেতে হবে খেলেও তো খাবারে হবে না আকসি সেরাজ বাতি ঠিক করে বাহানা করে বাতি বন্ধ করে দাও ওয়াকদ্দিমি মা ইন্দাকিরি দইফ তোমার কাছে যে খাবার আছে মেহমানের সামনে পেশ করো বাতি বন্ধ করে মনে করবো যে আমরাও খাচ্ছি তার মুখে তুলে দেবো সে খেয়ে যাবে আমরা না খেয়েই থেকে যাবো আমরা তার সঙ্গে দস্তখানে বসবো লুহিমুহু আন্নানা নাকুল মা তাকে আমরা ধারণা দিব আমরাও তার সঙ্গে খাচ্ছি ওয়ালা না আকুলু আমরা খাবো না ওয়া জেলিসুন এলাল মায়েদ ওয়াকুলু দৈফাহাদাহু বস্ত মেহমানদের সঙ্গে খেত মেহমান একা ওয়াবিতু জাওজান তাবিয়াইন স্বামী স্ত্রী ক্ষুধার্ত সন্তানরা ক্ষুধার্ত আল্লাহ সুবাহ সন্তুষ্টির জন্যই তারা আমল করেছেন সকাল উঠে কাউকে গল্প করেন না আমরা এই কাজ করেছি আল্লাহ সুবাহ যার জন্য আমল করার তিনি আল্লাহর নবীকে আগেই জানিয়ে দিয়েছেন দরবারে যখন হাজির হল সঙ্গে সঙ্গে আল্লাহ মুসকে এসে বললেন আজিব আল্লাহ আজকের রাত্রে তোমরা যে কাজটা করেছ এতে আল্লাহ তার আশ্চর্য হয়েছেন তোমাদের উপর খুশি হয়ে গেছেন বোখারি মুসলিম সহি এরপরে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম ওদেরকে আয়াত ছুড়ে দিলেন যে আয়াত ওদের সম্পর্কে নাজির হয়েছে ওয়াল্লাযীনা তাবাওয়াউদ দার ওয়াল ঈমান মিন ক্বাবলিহিম يحبون من هاجر إليهم ولا يجدون في صدورهم حاجة مما أوتوا ويوصرون على أنفسهم ولو كان بهم خصاصة ومن يوق شح نفسه فأولئك هم المفلحون কোরআনুল করিম সুরে হাসরের নয় নম্বর আয়াত বলা হয়েছে ওয়াল্লাদিনা তাবাউদ্দার ওয়াল ঈমান যারা ঈমানকে এবং তার ইমানের ঘরকে যারা স্থান দিয়েছে অন্তরে তারা ভালোবাসে ওই লোকদেরকে যারা তাদের কাছে হিজরত করে গিয়েছে তাদেরকে যে সম্পদ যে যা কিছু দেওয়া হয়েছে সেজন্য তারা নিজেদের কোনো প্রয়োজন মনে করে না আলা আনফুসিহিম ওয়ালাউ তারা নিজের উপরে অন্যকে প্রাধান্য দেয় যদিও তে নিজে ক্ষুধার্ত থাকে সুরে হাসরের নয় নম্বর আয়াত পড়বেন সেখানে দেখবেন আমি দেখেছি রমজান মাসেও ইফতারি করার জন্য আমার সঙ্গে ডক্টর ইদির সাহেব আর কয়েকজন ছিলেন মদিনায় গিয়ে যখন ঢুকলাম মস্তি আসরের পরে সৌদি একজন এসে আমাদেরকে জোড়াই ধরলো আল ফি মা আমাদের দস্তরখানে ইফতার করো আজকে আমার বলে আমরা এইমাত্র আছি এখন আল্লাহ রসুলের রজা সালাম করবো তারপরে দস্তখানে বসবো না সালাম পরে করো এখন তো সময় নেই ইফতারি সময় হয়ে গেছে কোন রকম ছাড়ানো যাচ্ছে না মক্কায় গিয়ে দেখেন একটা জায়গা পাওয়া যায় না খুঁজে যেখানে কে কার আগে দস্তরখান বিছাবে আসরের পরে জায়গা নিয়ে কারাকারি হয়ে যায় আমি আমার সঙ্গীদেরকে বললাম লক্ষ্য করো বস্তিদুল হারামের ভিতরের অংশ আর বাহিরে গিয়া ভিতরে হাউলায় হাউলায় আহলুল আখেরা ভিতরে যারা এটা কাপ করছে চত্বরে যারা দস্ত খেলছে এরা হচ্ছে আখেরাত নিয়ে প্রতিযোগিতায় লিপ্ত কে কার চেয়ে বেশি সব অর্জন করবে এই রমজান মাস এমনি মক্কাতে এক রাখাতে লক্ষ রাখাতে সব এরপরে আবার রমজান মাসে সেইটা সত্তর লক্ষ গুণ হবে এত বিশাল সবের জন্য সিয়াম হচ্ছে তেয়াম হচ্ছে অনেকে আমাদের দেশে দাবি করে মক্কার লোকেরা এবাদত কম করে আমরা বেশি করি যারা ছিলেন তারা দেখেছেন আসরের পর থেকে কোরআন তেলাওয়াত হচ্ছে আজান হয়ে গেল ইফতার হয়ে গেল মাগরিব হয়ে গেল মাগরীব থেকে বসে আছে এশার সালাদ তারাবির সালাদ পড়ার জন্য তারাবির সালাদ তোমার দেশের মতো না মনে হচ্ছে আবেশ সাহেবকে কেউ পিটাচ্ছে আর উনি কেবল রেলি হাফেজ গড় করে পড়ে যাচ্ছেন কি পড়ছেন না সে নিজে বুঝে আর না অন্য বুঝে এই সমস্ত পড়া সম্পর্কে বলা হয়েছে অনেক কোরআনের তেলাবাদী রয়েছে যে কোরআন পড়ে ঠিকই কোরআন তাকে সুপারিশ করার পরিবর্তে কোরআন তার জন্য লালত করতে থাকে হাদিসের কথা আল্লাহ বলেছেন কোরআন তাকে লালত করে এটা কোন হাফেজদের জন্য কোন কোরআনের তালিদের জন্য এরা যারা কোরআনের কিচ্ছু বোঝে না গড় গড় করে পড়ে যাচ্ছে আর একজন মুসল্লি আছে যত তাড়াতাড়ি বলে অত খুশি তোমাকে কে বলেছে খামাখা দাঁড়িয়ে থাকার জন্য ঘুমাও গিয়ে তুমি কেন আল্লাহর কোরআনকে ধ্বংস করার জন্য সাহায্য করছো মক্কা মদিলার তারাবি শোনো এখন বর্তমানে টেলিভিশনে দেখো তারাবি দেখো তারাবি কেমনে পড়ে মনে হয় যেন কোরআন নাজিল হচ্ছে প্রত্যেকটা শব্দে স্পষ্ট প্রত্যেকটা আয়াত স্পষ্ট আমার সঙ্গে ছিলেন ডক্টর ইদির সাহেব উনি বলেন আমার দেশে কেন এরকম পড়ে না এটা যে শুনবে তারাবি শেষ হয়ে গেল দীর্ঘ সময় তারাবি পড়া হলো এরপরে কিছুক্ষণ ঘোরাফেরা করলো খাওয়া দাওয়া করলো ইউজেস্তেঞ্জা করলো আবার একটা বেজে গেল রমজানের শেষ দশক একটা বেজে গেল কেমন লাইল শুরু হয়ে গেল আবার জামাত শুরু হয়ে গেছে দীর্ঘ সময় তিনটা পর্যন্ত জামাত চলতে থাকে নামাজ হচ্ছে নামাজ পড়তে পারে তিনটা বেজে গেল এবারে দোয়া দুরু তাসমিতালি যার মতো পরে এরপরে গিয়ে সাহারি খেলো আবার ফজর আদান হয়ে গেল ফজরের নামাজ পড়লো ফজরের নামাজের পরে ঘুমাতে শুরু কর সারা রাত্র এবাদত এটাকে গল্প করেছি আমি নয় নিজে একা ছিলাম আমার সাথে লোকও ছিল তাদেরকে জিজ্ঞেস করে দেখছেন প্রত্যেকটা লোক সারা রাত্রে এবাদত করেছে কেউ ঘুমাবার চিন্তাই করে নাই জন্য আমি বলি এবাদত যতটুকু করো সহিভাবে করো এবাদত কবুল হওয়ার জন্য দুইটা শর্ত এক নাম্বার শর্ত বলেছিলাম কি এগুলো মুখস্থ রাখবেন কারণ আমার দেশের মানুষ দাবি করে আমরা এবাদত বেশি করি হয়তো বেশি করতেও পারো জানি না হয়তো কিন্তু তোমার এবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে কিনা জানি না এবাদত কবুল হওয়ার জন্য প্রথম শর্ত হচ্ছে নিয়ত নিয়তটাকে পুরো আল্লাহর জন্য করা তোমার নিয়তের মধ্যে ভেজাল ইমানের মধ্যে ভেজাল তোমার নিয়তের মধ্যে আছে মানুষকে খুশি করা নিয়তের মধ্যে আছে প্রচার করা এক বেলা খাওয়াইলে কেমনে নাম প্রচার করে সেইটা থাকে এই সমস্ত শিরিক এরপরে তোমার ইমানের মধ্যে ভেজাল তোমার ইমান পীর সাহ ছাড়া ইসলাম আল্লাহকে সন্তুষ্ট করা যাবে না তোমার অন্তরের মধ্যে বসে আছে পীরের ছবি তোমার অন্তরে বসে আছে পীর দুনিয়ার সবকিছু দেখে তোমার অন্তরে বসে আছে অলিরা চোখ বন্ধ করে সব দেখে তোমার অন্তরের খবর জানে আলিমুল গাইব এই সমস্ত শিরিক তোমার ইমানের মধ্যে রয়েছে এক নাম্বার শর্ত হচ্ছে ভেজাল মুক্ত সেরেক মুক্ত ইমান এবং খ্লাস নিয়াত এটা প্রথম শর্ত দুই নাম্বার শর্ত এত্তেবা সুন্না যতটুকুই করো আল্লাহ নবীর সুন্না মোতাবেক করো তুমি হয়তো বেশি করো কিন্তু বেদাত করো পুরা মক্কা মদিনায় যতদিন ছিলাম কোন একটা বেদাতও ছিল না মিলাদ নাই কেয়াম নাই মুর্দার নামে খতম নাই নামাজের পরে মোনাজাত নাই মোনাজাত করেছে কেউ মক্কা মদিনাতে দেশে আসলে এই বেদাতগুলো আমাদের করতে হয় নামাজের পরে আল্লাহ আমিন আর ওখানে এ সমস্ত নাই নামাজ বা দোয়া পড়ছে যা যার মতো আল্লাহ নবী শূন্য আল্লাহর নবী যে দোয়া পড়তেন সেই দোয়াগুলো পড়তেন দৌড়ে দীর্ঘক্ষণ পর্যন্ত দোয়া পড়তেছে যার যার মতো আদায় করছে এই জন্য এবাদত কবুল হতো শর্ত কয়টা এক নম্বর এখলাস নিয়ত দুই নম্বর ইত্তেবা ও সুন্না সুন্না মোতাবেক দুরুজ হচ্ছে আর আমার দেশে দূরত পড়লে মন ভরে না দুরুদটা একটু সুর দিয়ে পড়তে হবে তালে তাল মিলাইয়া সুরে সুর মিলাইয়া জিকির করতে গেলে একা একা জিকির চলে না লাহ ইল্লাল্লাহ ধাক্কা মারতে হবে কল ফাটাইতে হবে বেদা এই জিকির সাহবাই গ্রাম করেন নাই কোন তাবেই করেন নাই কোরআন হাদিসের নেই সম্মিলিত হবে সুরে সুর মিলাইয়া তালে তাল মিলাইয়া ঘাড়ে ঘাড় মিলাইয়া এই সমস্ত জব লাগানো ধাক্কা লাগানো এই সমস্ত জিকির শয়তানের তৈরি হতে পারে তিস্তি হতে পারে কাদি হতে পারে নকশাবন্দ হতে পারে মোজাদ্দিদ হতে পারে আল্লাহ নবী মোহাম্মদের তৈরি অবশ্যই নয় মনে রাখতে হবে এবাদত করতে হবে কার তরিকায় তুমি মিলাদে সুর দিলা আমরা নামাজে দুরুজ শরীফ পড়ি নামাজে বসে পড়ি দাঁড়াই পড়ি নামাজে বসে বসে কত সুন্দর আদবের সঙ্গে দুরুৎসরি পড়ছি মক্কা মদিনায় সবাই দুরুৎসরি পড়ছে দুরুদের ফজিলত কষ্ট করতে পারবে কোরআনে দুরুদের কথা বলা আছে নিশ্চয় আল্লাহ এবং আল্লাহর ফেরেস তারা আল্লাহর নবীর প্রতি দুরুদ পড়ে আমানু সল্লু আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা হে ইমানদারগণ তোমরা নবীর প্রতি সালাত এবং সালাম করো এই নির্দেশ নাজিল হয়েছিল যার উপরে যে সাহাবিদের সামনে তারা দুরুদ পড়েন নাই তারা দুরুদ কেমনে পড়েছে সেইভাবে পড়ো তোমার পীর কি বলল পীর বলল সুরে সুর মিলে কাছে যাবো দাঁড়িয়ে যাও ইয়া নবী সালাম আলাইকা বলো এই সমস্ত বেদাত এখন পর্যন্ত মক্কা মদিনায় নাই আমার দেশে এগুলো রয়েছে এজন্য জেনে রাখবেন আজকে আমি আলোচনা করছিলাম ইসলামের ভ্রাতৃত্ববোধ ইসলামের উখুয়ত এ বিষয় নিয়ে তার প্রসঙ্গে চলে আসলে বিষয়গুলো যে এবাদত কবুল হতে গেলে শর্ত দুইটা কয়টা মুখস্থ করবেন কয়টা শর্ত কয়টা শর্ত কি কি আল্লাহর জন্য মানে সেরেক মুক্ত আর এত্তেবা সুন্না আল্লাহ নবীর সুন্নার অনুসরণ করা মানে কি বেদাত মুক্ত কি মুক্ত বেদাত নিজের মন গড়া তরিকা এই তরিকা এই দেশেই আছে অন্য কোথাও নেই এই জন্য সব তরিকা বর্জন করে একটা তরিকা আমাদের আসতে হবে সেই তরিকার নাম কি রসুলের তরিকা কার তরিকা আর এছাড়া যত তরিকা সব কাদের তরিকা মানুষের মন গড়া তরিকা তিস্তিয়া কাদিরিয়া নকশাবন্দিয়া দিয়া সোহরাওয়ার দিয়া সাবেরিয়া অমুকিয়া তমুকিয়া কত তরিকা ভেদাল আমল অল্প করো মতো করো এই জন্য আমি পরিষ্কার ঘোষণা করছি একজন মুসলমানের পরিচয় আমি মুসলিম আমি কি আর কোন পরিচয় নাই কোরআনে বলা হয়েছে ওমান আহসান কোরআন মিম্মান ও মিনাল মুসলিমিন ওই ব্যক্তির চেয়ে আর ভালো কথা কার হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে কার দিকে আহ্বান করবে এরপরে ও আমিলা সালিহান নিজে ন্যাক আমল করে অন্যকে আহ্বান করে নিজে ন্যাক আমল করে অকাল এবং বলে ইন্নানি মিনাল মুসলিম আমি একজন কি আমি একজন মুসলিম বাস এটা আমার পরিচয় আমি তিস্তি মুসলিম না কাদরি মুসলিম না নকশাবন্দি মুসলিম না আমি মুসলিম আমি কি মুসলিম আর কোন পরিচয় নেই আমার পরিচয় মুসলিম কোরআনে এক জায়গায় না কোরআন বহু জায়গায় বলা হয়েছে মিল্লাতাবিকুম ইব্রাহিম মুসলিমিন তোমাদের মিল্লাত হচ্ছে ইব্রাহিমের মিল্লাত হুয়াসাম্মাকুমুল মুসলিমিন তুমি তিনি তোমাদের নাম রেখেছেন মুসলিমিন করে কি করে এই জন্য গোটা দুনিয়ার মানুষ মুসলিম দুটা দুনিয়ার মানে যারা আমরা যারা কোরআন অনুসারী তাদের নাম কি এই মুসলিম হওয়া এবং মুসলিমদের মধ্যে ভ্রাতৃত্ববোধ থাকবে যেভাবে আজকে বললাম আজকে থেকে ইনশাল্লাহ আমরা পরস্পর ভাই ভাই হয়ে গেলাম এক ভাই আরেক ভাই খবর নেব দেখে সাক্ষাৎ করবো তাহলে এই মর্যাদাগুলো পাওয়া যাবে আল্লাহ সুবাহ আমাদের সকলকে এই বিষয়গুলোকে বুঝার এবং আমল করার তফিক দান করুন